তাহলে দেখুন ইসলামী শেরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা পিস টিভি বাংলার পর্দায় জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ার নীতিমালা আজ রাত সাড়ে নটায় আর পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Network, the solution for humanity. والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون সম্মানিত দর্শক মণ্ডলী বক্তব্যের বিষয় কেয়ামতের মাঠে যাদের অবস্থা হবে খুব কঠিন এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ আল্লাহ তালা এই মর্মে বলেন শাহেদা আলাইহিম সামহুম বিচারের কাঠ গড়াতে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান ওয়াব সারহুম তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চক্ষু অজলুদহুম তাদের বিরুদ্ধে তাদের কর্মের সাক্ষী দিবে তাদের শরীরের চামড়া বেমা কান ও তারা কি আমল করত তাদের আমলের কথা তাদের কর্মের কথা তাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিচারের কাঠগড়াতে তাদের বিরুদ্ধে বলবে অবশ্যই এটা মানুষের জন্য খুব জটিল কঠিন মানুষের নিজের শরীরের অঙ্গ যদি তাদের বিরুদ্ধে কথা বলে অবশ্যই মানুষের জন্য এটা বড় অপমানজনক ব্যাপার আবু জার গেফারি রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন সালাসাতুন তিন শ্রেণীর মানুষ রয়েছে আল্লি মোহাম্মল্লাহ তালা ইয়ামাল কেয়ামা যাদের সাথে আল্লাহ কেয়ামতের মাঠে কোনো কথা বলবেন না ওলাইজাক্কিহিম আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না ওয়ালা ইলাইহিম আল্লাহ তালা তাদের দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন না ওয়ালাহুম আদাব মহিন তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসবেল যারা টাকনোর নিচে কাপড় পরিধান করে তিনি বলেন আল মান্নান যারা খোটা দেয় মানুষকে সময়ে কর্জ দিয়েছে বা কিছু পয়সা দিয়েছে হয়তো বা এক সময়ে সে তার উপকার করেনি বা কিছু চেয়েছে তখন সে দেয়নি চট করে সে ওই উপকারের কথাটা বলে বসেছে একেই বলা হয় খোটা দেওয়া তিনি বলেন যারা ব্যবসা বাণিজ্য করে মিথ্যা কথার ভিত্তিতে কসম করে মিথ্যা কসম করে যারা ক্রয় বিক্রয় করে তাদের সাথে আল্লাহ তালা কথা বলবেন না আবু হরাজি আল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সারাসাতুন তিন শ্রেণীর মানুষ রয়েছে লাইকাল্লিমহমুল্লাহ তালা ইয়ামাল কেয়ামা যাদের সাথে আল্লাহ তালা বিচারের কাঠগড়াতে কথা বলবেন না ওয়ালা ইউজাকিহিম আল্লাহ যাদেরকে পবিত্র করবেন না ওয়ালা ইয়ামজুর এলাইহিম যাদের প্রতি আল্লাহ তালা দয়ার দৃষ্টি দিবেন না ওলাহুম আদাবু মহিন তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুন কাজাব যারা মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে চেয়ারম্যান হোক মেম্বার হোক এমপি হোক প্রধান শিক্ষক হোক গ্রাম্য সর্দার হোক যে কোনো ব্যক্তি মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে আল্লাহ তালা বিচারের কাঠগড়াতে তার সাথে কথা বলবেন না তার হবে এক করুণ অবস্থা তিনি বলেন শায়খুন জানিন যারা বেশি বয়সে জেনা করে তিনি তাদেরকে পবিত্র করবেন না তিনি তাদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন না তিনি তাদেরকে মাফ করবেন না যারা বেশি বয়সে জেনা করে বেশি বয়সে জেনা করলে পাপ বেশি হয় কম বয়সে এ অন্যায় করলে পাপ কম হয় বিষয়টি আসলে এমন নয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল বিক্র বিল বিক্রে ঝিলদো মেয়া অ তাগরি বসানা অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে এক লাঠি পিটিয়ে এক বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে তিনি বলেন রাজম বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে মেরে মেরে ফেলতে হবে এই পাপ পরকালের জন্য বড় ধ্বংসাত্মক কেননা রাসুল সাল্লাহ আলি সাল্লাম এক বৈঠকে বলেন আল্লাহ তালা তার মাখলুকের নিকটে হন যে ব্যক্তি তার কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন কিন্তু যে ব্যক্তি এই জেনায় অন্যায় লিপ্ত হয় তারপরেও সে ক্ষমা চায়েন এই এরকম ব্যক্তিকে আল্লাহ তালা সহজে ক্ষমা করেন না অবশ্যই এ কাজ অন্যায় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন গরিব গৌরবী গরিব মানুষ যদি অহংকার করে তাহলে আল্লাহ তালা তার সাথে কেয়ামতের মাঠে কথা বলবেন না এটা অবশ্য একটা ভাববর কথা গরিব মানুষের গৌরব কি আছে গরিব মানুষ কি গৌরব করতে পারে গরিব মানুষ যদি বাজারে গিয়ে রুই মাছ কিনে তাহলে তার সংসারে সংকট দেখা দিবে তখন তাকে পরবর্তীতে কর্য করে সংসার পরিচালনা করতে হবে কর্য নিয়ে মানুষকে সময় মতো দিতে পারবে না মিথ্যার আশ্রয় নিতে হবে ঠিক যদি গরিব মানুষ বাজারে গিয়ে তার পরিবারের জন্য বেশি দামের কাপড় কিনে তাহলে এটা হবে তার জন্য সংসার সংকটের মাধ্যম তখনও ঠিক মতো সংসার পরিচালনা করতে পারবে না মানুষের নিকটে কর্জ নেওয়ার প্রয়োজন হবে আর কর্জ নেওয়ার প্রয়োজনই হচ্ছে মিথ্যের আশ্রয় নেওয়া রাসুল সাল্লাহ আলি সাল্লাম এই জন্যই বলছেন যে গরিব গৌরবী যে ব্যক্তি আল্লাহ তালা তার সাথে কেয়ামতের মাঠে কথা বলবেন গরিব মানুষ যদি গৌরব করে অহংকার করে তাহলে এটা তার জন্য ধ্বংসাত্মক ব্যাপার অহংকার এমনিতে প্রত্যেকটা মানুষের জন্য ধ্বংসের মাধ্যম সেটা ঠিক আল্লাহ রসুল বলেছেন যার ভিতরে সরিষা সমপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে যাবে না তাকে জাহান নামে যেতে হবে অহংকার সবসময়তে একটা নিকৃষ্ট জঘন্য কাজ এর পরেও যদি মানুষ গরিব হওয়ার পরে অহংকার করে তাহলে এটা তার জন্য আরো দুঃখজনক এবং বড় পাপের ব্যাপার যাতে আল্লাহ তালা তার সাথে কথা বলবেন না এসব লোকের জন্য কেয়ামতের মাঠে খুব একটা জটিল পরিস্থিতি নেমে আসবে আবু হরাহ তালা বলেন রাসুল সাল্লাহ আসাল্লাম বলেছেন আলাইহে বিচারের মাঠে তিন শ্রেণীর মানুষের সাথে প্রথম বিচার হবে যদি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে সর্বপ্রথমে মানুষের বিচার হবে সলাৎ সম্পর্কে কিন্তু এখানে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে তিন শ্রেণীর মানুষের সর্বপ্রথম বিচার হবে যারা আমল করেছে কিন্তু লোক দেখানো মূলত এই শ্রেণীর লোকের যাদের অবস্থা হবে খুবই দুরবস্থা বিচারের মাঠে রাসুল সাল্লি সাল্লাম বলছেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে কাতালা সে লড়াই করল তাকে শহীদ করে দেওয়া হলো সে আল্লাহ রাস্তায় যুদ্ধ করলো লড়াই করলো তারপর তাকে শহীদ করে দেওয়া হলো ফাউতিয়ে বিহি তাকে বিচারের মাঠে নিয়ে আসা হবে তাকে বলা হবে তুমি এইসব আমলে কি কাজ করেছো তখনও বলবে কাতাল তো ফি সাবিল্লাহ অস্তুসেদ্য আমি আল্লাহর পথে যুদ্ধ করেছি এতে আমাকে শহীদ করা হয়েছে আমি আল্লাহর পথে শহীদ হয়েছি তখন আল্লাহর পক্ষ থেকে বলবেন কাজাব্দা তুমি মিথ্যা কথা বললে তুমি যুদ্ধ করেছো এই জন্য যে তোমাকে যেন বলা হয় বড় যোদ্ধা ফাঁকাত কিলা এটা বলা হয়েছে এরপরে আল্লাহর পক্ষ থেকে তাকে আদেশ দেওয়া হবে ও সোহেব আলাওয়াজেহি তাকে মুখের মাধ্যমে উল্টিয়ে ফেলে দেওয়া হবে উল্টিয়ে ফেলে দিয়ে তাকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে এই মানুষের জন্য কেয়ামাতের মাঠে অবস্থা হবে খুবই কঠিন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য হবে কঠিন অবস্থা তা আল্লাম আল ইলমা যে ব্যক্তি শিক্ষা অর্জন করল এবং অপরকে শিখিয়ে দিল কোরআন মাজিদ পড়ল আমল করল কোরআন মাজিদ পড়ল অপরকে পড়িয়ে দিল সেই ব্যক্তিকে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে বিচার মাঠে নিয়ে গিয়ে তাকে বলা হবে তুমি কি করেছ তখন সে বলবে আমি বিদ্যা অর্জন করেছি অপরকে শিখিয়ে দিই আমি কোরআন শিখেছি এবং পড়েছি তাকে বলা হবে তুমি বিদ্যা অর্জন করেছ যেন তোমাকে বলা হয় যে তুমি একজন আলেম তুমি কোরআন মাজিদ পড়েছ যেন তোমাকে বলা হয় তুমি একজন কারি ফাঁকাত কিলা এটা তোমাকে বলা হয়েছে তোমার যেটা প্রয়োজন ছিল দুনিয়াতে নাম নেওয়ার তুমি দুনিয়াতে সুনাম পেয়ে গেছো বিচারের মাঠে তোমার আমলের কোনো নেকি নেই ফাউমেরা বেহি এর ব্যাপারে আদেশ দেওয়া হবে ফাসহেব আল ওয়াজহি তাকে মুখের মাধ্যমে উল্টিয়ে ফেলে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে কৌলকে ফিন্নারে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা আসলে এ হাদিস থেকে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে দুনিয়াতে যারা লোক দেখানো আমল করবে লোক দেখানো কর্ম করবে তাদেরই এই গতি নেমে আসবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তারপর ওই ব্যক্তিকে নিয়ে আসা হবে যে ব্যক্তিকে আল্লাহ তালা অর্থ সম্পদ দিয়েছেন সে ধনী মানুষ আল্লাহর পথে দান করেছে যেখানে যেখানে দান করা প্রয়োজন ছিল সেখানেও সে দান করেছে এই ব্যক্তিকে বিচারের মাঠে নিয়ে এসে বলা হবে যে তুমি কি করলে তখন সে বলবে আমি যেখানে যেখানে দান করা প্রয়োজন মনে করেছি সেখানে দান করেছি যে যে খাতে দান করলে সুবিধা হবে মনে করেছি দিনের সেখানে দান করেছি তখন তাকে বলা হবে হ্যাঁ তুমি দান করেছ যেন তোমাকে বলা হয় যে তুমি দানশীল ফাকাত কিলা তোমাকে বলা হয়েছে দেশবাসী বলেছে লোকটা খুব দান করে এটা বলা হয়ে গেছে তুমি যেটা পাওয়ার জন্য বলেছ করেছ সেটা তুমি পেয়ে গেছো ফাকাত ওমেরা বেহি তাকে আদেশ দেওয়া হবে ফাঁসবালা মুখের মাধ্যমে উল্টিয়ে ফেলে দিয়ে টেনে হেঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে অত্র বোখারি মুসলিমের হাদিসে আমরা তিন শ্রেণীর মানুষের খুব করুণ অবস্থা নেমে আসবে যাদেরকে বিচারের মাঠে মুখের মাধ্যমে উল্টিয়ে ফেলে টেনে জাহান নামে নিক্ষেপ করা হবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে লোক দেখানো জেহাদ করে জেহাদ একটা বড় আমল রাসুল সাল্লি সাল্লাম বলছেন যে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিনকে উঁচু করার জন্য জেহাদ করে তাহলে কেয়ামতের মাঠে সে হবে সবচেয়ে সম্মানী তার শরীর যদি কোনো জায়গায় কেটে যায় ফেটে যায় তাহলে বিচারের মাঠে তার সেই জায়গা থেকে ঝরঝর করে রক্ত ঝরতে থাকবে রক্তের রং হবে রক্তের মতো আর রক্তের সেন্ট হবে আতরের মতো আল্লাহ রসুল তো মুজাহিদের ব্যাপারে বলেছেন যে আমার মন চাই আমি আল্লাহর পথে জেহাদ করি আবার শহীদ হই আবার জেহাদ করি আবার শহীদ হই আবার জেহাদ করি আবার শহীদ হই তিনি নবী হওয়ার পরেও এ আকাঙ্ক্ষা পোষণ করেছেন কারণ যে কেউ যদি আল্লাহর পথে মারা যায় শহীদ হয়ে যায় তাহলে তার চেয়ে কেয়ামতের মাঠে কেউ সম্মানী সুখী বড় মর্যাদার অধিকারী হতে পারে না এর পরেও আল্লাহ রসুল বলছেন যে এক শ্রেণীর মুজাহিদকে উল্টিয়ে ফেলে দেওয়া হবে বিচারের মাঠে টেনে হেঁচড়ে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে কেন এই জন্য যে সে লোক দেখানো আমল করেছে সে চাচ্ছিল যে মানুষ আমাকে বড় যোদ্ধা বলুক সেটা পেয়ে গেছে লোক দেখানো আমলের পরিণতি হচ্ছে এই সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতি দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে আপনাদের সাথে এই বিষয়ে আবারও কথা হবে هذا سبيل الله من يسر আল্লাহর হুকুম মানার নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস টিভি বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় What you recommend?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 আলোচনা করলেন তিনি আলোচনা করতে করতে বললেন এজুয়মল কেয়ামারা জুলুন একজন ব্যক্তি কেয়ামাতের মাঠে আসবে ওয়ালা রাকাবাতিহি বাইরুন তার কাঁধের উপরে থাকবে উঁট লাহরোগাউন উঁটের যে শব্দ থাকে সেই শব্দে ও চিৎকার করতে থাকবে সে ব্যক্তির কাঁধে উঠে সে এই উঁটকে কাঁধে নিয়ে বিচারের মাঠে ঘুরবে সে বিচারের মাঠে আমার সামনে উপস্থিত হয়ে বলবে ইয়া রসুল আল্লাহ আগেতনি আপনি আমার একটু সহযোগিতা করুন তখন আমি বলবো লাম লেখো লাকা সায়ান আজ আমি তোমার জন্য সামান্যতম কোনো উপকার করতে পারবো না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি ঘোড়াকে আত্মসাত করে ইয়মাল কেয়ামা ওয়ালা রাকাবাতেহি ফারাসন ঘোড়া তার কাঁধের উপরে থাকবে ওয়ালাহু হামহামা ঘোড়ার যে শব্দ হয় ঘোড়ার যে ডাক আছে ঘোড়ার যে চিৎকার আছে সেই শব্দেও চিৎকার করতে থাকবে আর এই ঘোড়া তার কাঁধের উপরে থাকবে সে ঘোড়াকে কাঁধে নিয়ে আমার সামনে এসে বলবে আগে রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি একটু আমার সাহায্য করুন আমি বড় বিপদে আমি বলবো লাম লেকো লাকা সায়ান আমি তোমার জন্য আজকে বিচারের মাঠে বিন্দু মাত্র উপকার করতে পারবো না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কোনো মানুষ যদি বিচারের মাঠে ছাগল আত্মসাত করে থাকে তাহলে এটা নিয়েই সে উপস্থিত হবে তার কাঁধে ছাগল থাকবে ছাগলের যে চিৎকারের শব্দ রয়েছে ছাগল সেই শব্দে চিৎকার করতে থাকবে আর এই ছাগলকে কাঁধে নিয়েও ঘুরতে থাকবে সে আমার নিকট এসে বলবে আল্লাহ রাসুল আপনি আমার জন্য একটু সহযোগিতা করুন আমি বড় বিপদে রাসুল সাল্লাম বলবেন আমি আজকে তোমার জন্য সামান্যতম সহযোগিতা করতে পারবো না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যারা এমন কোন জিনিস আত্মসাত করেছে যে চিৎকার করতে পারে আল্লাহ সেয়াহ যার চিৎকার রয়েছে যার শব্দ রয়েছে যে সেটা প্রাণী এরকম জিনিস যদি আত্মসাত করে থাকে সেটা যেটাই হোক না কেন বিচারের মাঠে তার কাঁধের উপরে এটা থাকবে এবং সে শব্দ করতে থাকবে সে আমার সামনে এসে বলবে আল্লাহ রসুল আমি বড় বিপদে আপনি আমাকে একটু সাহায্য করুন সহযোগিতা করুন আমি বিচারের মাঠে বলবো আজ তোমার জন্য আমি সামান্যতম সাহায্য করতে পারবো না রাসুল সরাই সাল্লাম বলেন যারা জড় বস্তুকে আত্মসাত করবে কোনো টাকা কোনো সোনা চাঁদি যে কোনো বস্তু যে কোনো শস্য যদি আত্মসাত করে তাহলে সেই বস্তুই বিচারের মাঠে তার কাঁধের উপরে থাকবে তার কোনো শব্দ থাকবে না তবে তার কাঁধের উপরে থাকবে সে আমার সামনে আসবে এসে বলবে ইয়া রসুল আল্লাহ আগিসনি হে আল্লাহ রসুল আপনি আমার একটু সাহায্য করুন আমি বড় বিপদে আমি তখন বলবো এখানে বিচারের মাঠে আমি কারোর জন্য কোনো সাহায্য করতে পারবো না অত্র বোখারি মুসলিমের হাদিস দ্বারা বোঝা যায় যে পৃথিবীতে যারা দায়িত্ব পালন করতে গিয়ে যেটুকু আত্মসাত করবে এমনকি সুচ হলেও কম থেকে কম ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস যদি কেউ আত্মসাত করে থাকে তাহলে সেটা বেচের মাঠে তার কাঁধের উপরে থাকবে সেটা যদি কোনো প্রাণী হয় তাহলে সে প্রাণী চিৎকার করতে থাকবে আর সেটা যদি কোনো জড়বস্তু হয় তাহলে তার কোনো চিৎকার থাকবে না কিন্তু সে নিরুপায় হয়ে এগুলি কাঁধে করে সাহায্য চাইবে আমার সামনে আসবে আমি তাকে সাহায্য করব না সাহায্য করতে পারবো না তিনি বলবেন আমি এখানে সাহায্য করতে সক্ষম নাই সম্মানিত দর্শক মন্ডলী বলছিলাম বিচারের মাঠে যাদের করুণ অবস্থা নেমে আসবে তাদের এক শ্রেণীর মানুষ যারা এসব সম্পদকে আত্মসাত করে আনাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন ইজয়মাল কেয়ামা বেরাজুলিন বিচারের মাঠে একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে অউলকে ফিন্নারে নিয়ে এসে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তান্দালেক আক্তাবহু জাহান নামে নিক্ষেপ করার সাথে সাথে তার নাড়ি ভড়িগুলি ঝুলে পড়বে ইয়াথানো কাতাহানিলে হেমারে বেরাহা হোক সে তার নাড়ি ভড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে গাধা যেমন আটা পিসার সময় চাক্কির চতুর্দিকে ঘুরতে থাকে এই ব্যক্তি জাহান নামে পড়ে বিচারের মাঠে তার নারী ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে ফাজতাম আলাইহে আহালুন নার জাহান নামীরা সেখানে জমা হয়ে যাবে জমা হয়ে বলবে মালাক আপনার কি অবস্থা আপনার কেন এই অবস্থা আলাই সেকুন তা আমরনা বিল মারুফ ওতান হান আলিমকার আপনি কি আমাদের ভালো কথা বলছিলেন না মন্দ থেকে আমাদেরকে নিষেধ করছিলেন না তখন সে বিচারের মঠে বলবেন আমরকুমিল বিল মারুফ আতি হে আমি ভালো বলছিলাম কিন্তু ভালো করিনি যে ওয়ানহকনিল মুনকারে আমি অপছন্দ না যায় কাজকে নিষেধ করছিলাম ও আতিহে কিন্তু আমি নিজেই করছিলাম এই জন্য এই অবস্থা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অত্র হাদিস থেকে এটাও বুঝতে পারি যে যারা দিন প্রচার করে আমল করে না বিচারের মাঠে তাদের এই করুণ অবস্থা নেমে আসবে তবে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে আল্লাহ তালা বিচারের মাঠে সত্তর হাজার মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন আর প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার মানুষকে জান্নাতে দিবেন এরপরে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ আরো তিন অঞ্জলি মানুষকে জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতে দিবেন এই জন্য আমি দর্শক মন্ডলীকে বলবো যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা সার্বিকভাবে আল্লাহ তালাকে মেনে চলার চেষ্টা করুন সর্বস্তরে রাসুলের আনুগত্য করার প্রাণপণে চেষ্টা করুন যাতে করে বিচারের মাঠে এই দুর্গতি এই দুরবস্থা নেমে না আসে আমি সম্মানিত দর্শক মন্ডলীকে আরও বলতে চাই যে দেখুন বিচারের মাঠ খুব জটিল হলেও কঠিন হলেও আপনার কতগুলি আমল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে তার একটি আমল হচ্ছে সেম একটি আমল হচ্ছে কোরআন তেলাওয়াত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেউ যদি কোরআন তেলাওয়াত করে কেউ যদি সেম পালন করে তাহলে কোরআন এবং সেম বিচারের কাঠগড়াতে আল্লাহর দরবারে সুপারিশ করবে কোরআন বলবে প্রতিপালক আমি তাকে রাতে ঘুমানো থেকে দূরে রেখেছি আমি তাকে ঘুমাতে দিইনি সে রাতে কোরআন তেলাওয়াত করতো ফাঁসাফেনি ফিয়ে প্রতিপালক তুমি আমার সুপারিশ এই ব্যক্তির ব্যাপারে কবুল করো আল্লাহ রসুল বলছেন যে ইকরাউল কোরআনা তোমরা কোরআন মাজিদ পড়ো যারা কোরআন মাজিদ পড়ে কোরআন বিচারের মাঠে তার পক্ষে কথা বলার জন্য উপস্থিত হবে রাসুল সাল্লাম বলছেন তোমরা শ্যাম পালন করো বিচারের মাঠে শ্যাম বলবে রব্বে মানা তো তামা আমি তাকে খাদ্য থেকে বিরত রেখেছি আমি তাকে প্রবৃত্তি থেকে বিরত রেখেছি প্রতিপালক তুমি আমার সুপারিশ গ্রহণ করো এই লোকটাকে তুমি জান্নাতে দাও আল্লাহ তালা সুপারিশ গ্রহণ করবেন তাহলে বিচার মাঠে সেম আপনার পক্ষে কথা বলবে বিচার মাঠে কোরআন আপনার পক্ষে কথা বলবে তবে শ্যাম একটু শর্ত লাগা আছে যে মানুষ তার প্রবৃত্তিকে ঠেকিয়ে রেখেছে এই জন্য শ্যাম তার পক্ষে কথা বলছে যারা প্রবৃত্তিকে বন্ধ করে না প্রবৃত্তিকে বজায় রেখে শ্যাম পালন করে শ্যাম তাদের পক্ষে কথা বলবে না সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন কেউ যদি আঙ্গুলে তাসবি গণনা করে তাহলে আঙ্গুল বিচারের কাঠগড়াতে তার পক্ষে কথা বলবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বিচার মাঠে আল্লাহ তালা এই হাজরে আসদকে পাঠাবেন হজ করতে গিয়ে যারা হাজরে আসওয়াদকে চুমা দেয় বা তার দিকে ইশারা করে আল্লাহ তালা বিচারের মাঠে এ হাজরে আসওয়াদকে পাঠাবেন হাজরে আসওয়াদের একটা জীব হবে জিভা দিয়ে সে কথা বলবে হাজরে আসওয়াদের দুটি চক্ষু হবে সে চক্ষু দিয়ে মানুষকে দেখতে পাবে ওয়াস হাদো আলা মানিস তালামা বেহাক্কিন ওই ব্যক্তির পক্ষে কথা বলবে যে ব্যক্তি বৈধ পয়সা দিয়ে হজ করেছে তাকে চুমা দিয়েছে এই ব্যক্তির পক্ষে এই কালো